নারী ও পুরুষ মুসলিয়ানগণ মসজিদের জাগা ক্রয়ের ব্যাপার চূড়ান্ত হয়েছে পূর্বেই আপনাদের কাছে হাত প্রসারিত করে দানের আহ্বান এসেছে এর আগের খোতবা এক মাস আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে যে দুই কোটি নব্বই লাখ টাকা ক্যাশে ছিল তারপরে আপনারা যা দান করেছেন তা হয়তোবা গত সপ্তাহে ডক্টর মুজাফর বিন মহসিনের যা বিবরণ তাতে পঞ্চাশ লাখ পর্যন্ত বোধহয় পৌঁছেনি আরো এ ব্যাপারে খোদবার শেষের দিকে হয়তো বা সামান্য কিছু বলবো আপনারা প্রস্তুত ইনশাল্লাহ হয়ে যাবে তবে আজকে এই খোদবায় আপনাদের সামনে কিছু এমন দিক তুলে ধরব যা ঘটনাবহুল গত দুই সপ্তাহের সাথে মোটামুটিভাবে জড়িত কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপাতত যারা আলামিন মসজিদে আসেন তাদের ধ্যান ধারণাটা একটু পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ ইসলাম সমাজের বাইরে নয় জাতির বাইরে নয় দেশের বাইরে নয় নিয়ম শৃঙ্খলার বাইরে নয় কোন কিছুর আড়ালে নয় সকল কিছুকে নিয়ে ইসলাম আর কোন মানুষই কোন দেশেরই কোন কিছুর থেকে আলাদা নয় man is born free but chains everywhere মানুষ জন্মেছে স্বাধীনভাবে কিন্তু প্রত্যেক জায়গার সাথেই যে সে জড়িত আলাদা হতে পারে না Man is by nature a social and political animal. মানুষ জন্মগতভাবেই সামাজিক এবং রাজনৈতিক জীব and a man who is not a member of a society either a god or beast আর যে মানুষ কোন সমাজের সাথে সম্পৃক্ত নয় সে হয় অতি মানব না হলে জীবজন্তু জানোয়ার কাজেই যতই বলে আমরা সমাজচ্যুত সমাজ বিচ্ছিন্ন কথাটা হয় অযৌক্তিক না হলে মিথ্যা ইসলাম পরিষ্কার ইসলাম পরিচ্ছন্ন ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমি এর আগে আপনাদেরকে সাড়া দিয়েছিলাম ডক্টর মুজাফফর বিন মোহসিনের নৈতিকতার উপর বক্তব্যের খেই ধরে আমি সামান্য কিছু বক্তব্য সম্পূরকভাবে দিব ইনশাআল্লাহ রাজিজ সেই লাইনে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব সূরা নিসার এই আয়াতে আল্লাহ ওয়াহদাহু লা আলহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চিতভাবে নিঃসন্দেহে সত্যিকার হবে কঠিন ভাবে ইন্না শিওর সার্টেন অর্থ দেবেন ইন্ডিড আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন্তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা আমানত তার প্রাপ্যর কাছে পৌঁছে দিবে যে যে কাজের যোগ্য তাকে সেখানে পৌঁছে দেবে আমানতের কয়েকটা দিক আছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার আসিয়াসা শরঈয়া ইসলামী শাসন ব্যবস্থা নামে আলাদা একটা বই লিখেছেন তার মধ্যে আমানতের বিস্তারিত বিবরণ দিয়েছেন নীতি বলতে কি বুঝি নৈতিকতা বলতে আমরা কি বুঝি আদর্শ বলতে কি বুঝি এ ব্যাপারে ইসলামিক ব্যাখ্যা বিশ্লেষণের পরা যে কোনো ইসলামিক আইনের বই খুলবেন প্রশাসনের বই খুলবেন বেকার বই খুলবেন একেবারে প্রেসিডেন্টের গুণাবলী কি হবে প্রধানমন্ত্রীর গুণাবলী কি হবে একেবারে মন্ত্রীদের গুণাবলী কি হবে বিচারপতির গুণাবলী কি হবে প্রশাসকের গুণাবলী কি হবে প্রত্যেক জায়গায় লেখা আছে আইয়া কোনা আমানা তাকে আমান উদ্ধার হতে হবে এমনকি হাদির যিনি বর্ণনা করবেন তার গুণ কি হবে সেখানেও আমানতের কথা যারা আমানত নাই সে হাদিস বর্ণনা করতে পারবে না তার হাদিস গ্রহণযোগ্য নয় ইমাম বুখারি রাহিমহুল্লাহ অনেক মাসের পথ হেঁটে গেছেন হাদিস সংগ্রহের জন্য উনি একটা হাদিস জানেন খুবই ভালো লোক ওনার হাতে একটা এই কাঠার মতো ঘোড়া ধরার চেষ্টা করছেন নিজের ঘোড়া ছুটে গেছে ধরতে পারছেন না ওই কাঠা দেখাচ্ছেন ঘোড়াকে ঘোড়া যাতে মনে করে এর মধ্যে ভুসি কিংবা চানা খাদ্য যাতে কিছু আছে ওই লোভে ঘোড়া মুখ দিয়েছে ওই কাঠাটার মধ্যে অমনি রসুলের পেঁচিয়ে ফেলেছে ইমাম বুখারি রাহিমুল্লাহ কাছে গিয়ে সালাম দিয়ে বললেন শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে হাদিসটা সংগ্রহ করার জন্য আমি বহু দূর থেকে এসেছি তো কাঠা দিয়ে আপনি কি করছিলেন যে কাঠা দিয়ে আমি ঘোড়াটাকে একটু লোভ দেখিয়ে ঘোড়াটা ধরার চেষ্টা করছিলাম যে কাঠার মধ্যে আছে কিছু না কাঠার মধ্যে আসলে কিছু নাই শুধু লোভ দেখেছি আপনার কাছ থেকে আমি হাদিস গ্রহণ করব না কেন ঘোড়াকে আপনি ধোকা দিয়েছেন এত সূক্ষ্মভাবে তারা হাদিস গ্রহণ করেছেন আমানত এত বিরাট একটা ব্যাপার প্রেসিডেন্টের আমানত প্রধানমন্ত্রীর আমানত সেনাবাহিনী প্রধানের আমানত বিচার বিভাগের আমানত প্রশাসনের আমানত নির্বাচন কমিশনের আমানত এই আমানত এই রাস্তাঘাটের আমানত বাড়ি ঘরের আমানত মসজিদের আমানত পারিবারিক আমানত মাদ্রাসার আমানত তারপরে কলেজের আমানত ইউনিভার্সিটির আমানত নিয়োগের আমানত সর্বত্র শুধু আমানত আর আমানত যখন এটা শেষ হয়ে যাবে ফান্তাজের সাহ আল্লাহ নেই বলেন এখন কে আমাদের সময় হয়ে গেছে এটা দুই জাতিল আমানা ফান্তাজের সাহ আমানত যখন উঠে যাবে তখন মনে করে এখন কেয়ামত হয়ে গেছে কেয়ামতের সময় হয়ে গেছে জিজ্ঞাসা করা হলো কিভাবে আমানত উঠেছে ইয়া আল্লাহ নবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়র আহলিহি যখন অযোগ্যকে সেই জায়গায় বসানো হবে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন আমানত উঠে যাবে আমানতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন লাতুয়াদুন্নাল আমানাতা ইলা আহলিহা অবশ্যই অবশ্যই তোমরা আমানত তার নিজের জায়গায় যথাযথ জায়গায় পৌঁছে দেবে আমানতের কতগুলা দিক আছে আমি একটা লাইন বলেছি আরেকটা অন্যভাবে বলবো ইনশাআল্লাহ আজিজ লাম তাকিদ তারপরে আবার নুন তাকিদ অবশ্যই অবশ্যই তোমরা পৌঁছে দিবে আমানতকে তার পাওনাদারের হাতে ওই দিন আসার পূর্বে যেদিন সিংওয়ালা ছাগলকে শিং ছাড়া ছাগলকে গুতা দেওয়ার কারণে বিচারের কাজ করে দাঁড় করানো হবে একটা ছাগলের শিং আছে একটা ভেড়ার শিং আছে শক্তি আছে অন্যায়ভাবে আর একটা ভেড়া বা আর একটা ছাগলকে গুতা দিয়েছে কেয়ামতের দিন ওটা বিচার হবে দুনিয়ায় বিচার করা যাবে না এদের কোনো বিচার নেই আখেরাতে জান্নাত নাই জাহান্নামও নাই কেয়ামতের দিন মানুষ যখন দেখবেন এক শহর আরেক শহরকে গুতা দিল এক ছাগল আরেক ছাগলকে গুতা দিল তারপরে তারা মাটিতে মিশে যাবে আর বিচার নাই যাদের জন্য জাহান্নাম ফরজ হয়ে গেল তারা বলবে ইয়া লাইতানি কুনতু আয়াত আপনারা জানেনি হায় হায় ওই জীবজন্তুর মতো ওই পশুগুলার মতো যদি মাটিতে মিশে যেতে পারতাম আজকের দিনে তাহলে কঠিন শাস্তি জাহান্নাম থেকে বাঁচতে পারতাম নবী সাল্লাহ আলি সাল্লাম মাক্কা বিজয় করলেন মাক্কা বিজিত হল তিনি যারা যারা আমানত চাইল তাদেরকে তিনি আমানত দিয়ে দিলেন শান্তির ব্যবস্থা করে দিলেন স্বস্তির ব্যবস্থা তোমাকে জীবন দিয়ে দিলাম তোমাকে ধরা হবে না মারা হবে না অ্যারেস্ট করা হবে না বিজয়ীদের এই সুযোগটা আসে আল্লাহ নবী বললেন মান দাখালাল কাবা ফাহুয়া আমিন যে কাবায় ঢুকবে সে আমানতদার কাবার সে মুক্তি পেয়ে গেল সে নিরাপত্তার মধ্যে চলে গেল কাবার ঘরের চাদর যে ধরে থাকবে সে নিরাপত্তার মধ্যে চলে গেল আর আমার পক্ষ থেকে আমার কোন মুসলিম ভাই যদি কাউকে নিরাপত্তা দিয়ে দেয় আমিও তাকে নিরাপত্তা দিয়ে দেব সে বেঁচে গেল ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করে দিলেন এই এক আমানত আমি যে কথা বলেছি ও আদা করেছি সেটা আমি রক্ষা করব হাড়ে হাড়ে এক বিন্দু সেটাকে আমি লঙ্ঘন করব না কেন আমি কথা দিয়েছি এটা কথার আমানত কাজের আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন কাবার ঘরের দায় দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হাতে যে পর্যন্ত ছিল সেটা হলো সাদানাতুল বাইত ওয়াস সিকায়া কাবার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করা সাফ সুতরা করে রাখা এবং জমজমের পানির দায় দায়িত্ব ছিল জমজমের পানির দায় দায়িত্ব ছিল বানি আব্দুল মুতালিবের হাতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের তার চাচাদের হাতে এবং তার চাচাতো ভাইদের হাতে তিনি ফিরে যখন মক্কা নিজের হাতে নিয়ে নিলেন তার দায় দায়িত্ব কিন্তু চাবি এবং দরজা এবং গেটের দায় দায়িত্ব ছিল ওসমান বিন তালহার হাতে তাকে ডেকে বললেন ওসমান বিন তালহা আমি তো কাবার ঘরের ভিতরে ঢুকতে চাই চাবি তিনি দিয়ে দিলেন আল্লাহ নবী কাবার ঘরের দরজা খুললেন খোলার পরে সেখানে গিয়ে একদিকে দুই খাম দিকে এক খাম রেখে বিলাল রাজিয়াল্লাহ তালানুকে সাথে নিয়ে ঢুকেছিলেন বিলাল যখন বেরিয়ে আসলেন কাবার ঘর থেকে এমনি অমর আল্লাহ তালানু জিজ্ঞাসা করলেন যে এই বিলাল আল্লাহ নবী ঘরের ভিতরে কি করেছেন এ দুইটা খাম একদিকে রেখেছেন আরেক খাম আরেক দিকে রেখেছেন তার মাঝখানে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করেছেন মনে রাখবেন ঢুকেছে কিন্তু বেলাল আল্লাহ নবীর সাথে আজাদ করা দাস আবু বকর নন ওমর নন আলী নন ওসমান নন কোন সম্ভ্রান্ত কেউ নন আজাদ করে দেওয়া একজন দাস এবং কোন কোন বিবরণে ওসামা তার সাথে তিনিও একজন আজাদ করে দেওয়া দাসের পুত্র কি জানিয়ে দিলেন সারা পৃথিবীকে পেঁচাল পাল্লে হয় বাস্তবতা কাবার ঘরের ভিতর থেকে সালাত আদায় করে বের হলেন আলী রাজিয়াল্লাহু তাআলা একদিকে মেয়ের জামাই আরেকদিকে চাচাতো ভাই আরেকদিকে আব্বাস তার চাচা স্বয়ং দুজনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো কাবার ঘরের শুধু সাফ সুতরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং মানুষকে জমজমের পানি পান করাই আব্বাস তখন হিজরত করেন নাই তার চাচা মক্কাতে গিয়েছে রয়ে গিয়েছিলেন ওই মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করছেন তার চাচা তার আগে ইসলাম গ্রহণ করেননি তাহলে এখন যখন বিজয় হয়ে গেছে আপনি গোটা দেশের অধিপতি চাবির দায় দায়িত্বটা আমরা নিয়ে নিতে চাই আমাদের বংশে নিয়ে আসতে চাই এই সময়ে আয়াতটা নাজিল হয় ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা হে নবী চাবির দায় দায়িত্ব কাবা ঘরের দরজাগুলো গেটগুলোর দায় দায়িত্ব ওসমান বিন তালহার হাতে এবং ওই বংশের ছিল আজকে তুমি রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে বলে তাদের হাত থেকে তুমি চাবি ছিনিয়ে নিতে পারো না যেভাবে নিয়েছে সেভাবে ফেরত দিতে হবে এটা মানো ফেরত না দিলে কারো কিছুই করার ছিল না তিনি নবী রাসুল তিনি গোটা আরবের অধিপতি আজকে তার সামনে টু শব্দ করার মতো কে আছে কেউ নেই কিন্তু আমানত চাবির দায় দায়িত্ব আমার বংশের না চাবির দায় দায়িত্ব ওসমান বিন তালহার বংশের হে ওসমান মেন তালহা এই নাও তোমার চাবি তুমি নিয়ে যাও তুমি কাবার ঘরের চাবির দায় দায়িত্ব সংরক্ষণ করো এটার নাম আমানত ভুলে যাই আমরা ইসলাম ইসলাম করে ইসলাম তো গ্রহণ করে নেই ঠিক মতো সম্মানিত ভাইও আমানতের ক্ষেত্রে এগুলা যদি সূক্ষ্মভাবে আমরা পালন না করি আর নেশন বিল্ডিং হওয়া জাতি গঠিত হওয়া সমাজ গঠিত হওয়া প্রচলিত রাজনীতি দিয়ে হয় না প্রচলিত সামাজিক আচরণ দিয়ে হয় না প্রচলিত এই যা নিয়ম চালিয়ে রাখা হয়েছে এ দিয়ে হয়তো বা কোন রকম চালিয়ে নেওয়া যায় কিন্তু যারা মানুষ গঠিত হয় না এতটা সমাজ গঠিত হয় না এত নেশন বিল্ডিং হয় না জাতি গঠিত হয় না চরিত্রই যদি না থাকে নৈতিকতাই যদি না থাকে আদর্শই যদি না থাকে তা কয় যদি না থাকে আপনি কোন ঘোড়ার টিম গঠন করবেন অসম্ভব সর্বত্র যে অনৈতিকতার ব্যাপার ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে দেওয়া হয়েছে সেটার হাত থেকে রক্ষার উপায় কি ইসলাম রক্ষার ব্যাপারটা বলে দিয়েছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে হুকুম করে ফয়সালা করবে আন তাহকুমু বিল আদল ন্যায় নীতির সাথে করবে ন্যায় নীতি কি ন্যায় নীতি কি ন্যায় বোধ কি তার ভিত্তি কি তার বেসিস কি তার পিলার কি ন্যায়নীতি কে দিবে একই মামলায় এক বিচারক পাঁচ বছরের জেল দ্বিতীয় বিচারক যে আরেক কোর্টে যে সাত বছরের জেল আরেক বিচারক দশ বছরের আরেক বিচারক দেবে জাবিজ্জন আরেক বিচারক বলবেন খালাস তার আপনার বিচারের ভিত্তিটা কি ন্যায় নীতি বোধের ভিত্তিটা কি একই মামলায় একজনকে দশ জায়গায় মামলা দেওয়া হবে আর ওই কোর্টে যদি ওই মামলায় আরেকজনের ব্যাপারে নিয়ে যাওয়া হয় সে বলবে কেস গ্রহণযোগ্য না এটা নট প্লেস খারিজ করে দিলাম আপনার ভিত্তিটা কি কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছি আমরা ন্যায়বোধ ন্যায় নীতির মূল ভিত্তি কি সে ভিত্তিটাই তো কোরআন এবং হাদিস সেই ভিত্তিটাই কোরআন এবং সুন্না সেই ভিত্তির মূলে হল তাকওয়া আল্লাহর ভয় আমি আখেরাতে আগেও বিশ্বাস করি কি না এখানে এই হাদিসটা এসেছে সহি মুসলিমের ওই দিন আসার পূর্বে যেদিন মনে রাখে হে মানুষ ছাগলের কাছ থেকে ছাগলের বিচার নেওয়া হবে কিন্তু পৃথিবীতে ছাগলের বিচার নেই কয়দিন আগে সম্ভবত নাই পত্রিকায় দেখলাম সীমান্ত পাড়ি দিয়ে গরু ঢুকেছে ওই দুই দেশের নিয়ম হলো সীমান্ত পাড়ি দিয়ে কেউ যদি দেশে ঢুকে তাহলে তার ফাঁসি গরুর ফাঁসির অর্ডার হয়েছে এই দুই তিন মাস আগে পত্রিকায় দেখলাম গরুর ফাঁসির অর্ডার সীমা লঙ্ঘন করে তুমি ঢুকলে কেন সারা পৃথিবীতে মানবতাবাদীরা চিৎকার করা শুরু করেছে অ্যামিনিস্টরা গরুর ফাঁসি হবে না গরুর ফাঁসি হবে না মহা চিৎকারের ফলে গরুর ফাঁসি স্থগিত হয়েছে আপাতত আইন ইসলাম বলে দিয়েছে আল আজমা ও চারহ আজবার সহি হাদিস একদম নিরীহ জীব প্রাণী গরু ছাগল ভেড়া এদের কোন অনিষ্টের বিচার হবে না কেনারা কিছুই বোঝে না এদের দায় দায়িত্ব হলো কার হাতে গরুর মানিবের মনিবের হাতে তাই বিল আবার ওই রকম করবেন না গ্রাম এলাকায় গরু ছেড়ে দিয়ে রেখেছে রাত্রে মসজিদে ঢোকার পরে সে নাদায় চুনায়া মসজিদ অপবিত্র করে ফেলেছে পরের দিন সালিশে মাতব সবকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার গরু যে মসজিদ এই করলো রাত্রে ঢুকে পেশাব পায়খানাকে শেষ করেছে এটার কি হবে কেন হলো দেখো আমার গরু কিছুই বোঝে না কাজে মসজিদে ঢুকেছে আমাকে কোনদিন মসজিদে ঢুকতে দেখছো জীবনে আমার তো বুদ্ধি শুদ্ধি আছে এই জন্য আমি জীবনে মসজিদে ঢুকি না গরুর বুদ্ধি নাই বলে তো মসজিদে ঢুকছি সম্মানিত ভাই আল আজমা ও জার হাজবার গরুর বিচার নেই ছাগলের বিচার নেই ভেড়ার বিচার নেই এই সকল নিরীহ প্রাণের কোনো বিচার নেই কিন্তু একদিকে গরুর ফাঁসি আরেকদিকে আবার নাগরিকত্ব মরক্কোর কিছু হাতি ফ্রান্সে গিয়েছিল সার্কেসের জন্য সার্কেস পার্টিরা নিয়ে গেছে ফ্রান্সে সার্কেস দেখাবে হাতি দিয়ে ফ্রান্সের আইন অনুযায়ী ছয় মাস যদি কোনো কিছু ফ্রান্সে অবস্থান করে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যাবে এখন ফ্রান্স সেই মরক্কোর হাতিগুলা ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে গেছে আইন আপনি কি করবেন কোরআন এবং হাদিস পৃথিবীর সকল প্রকার অযৌক্তিক ভৌতিক অনৈতিক সকল কিছুকে রদ করে দিয়েছে সুস্পষ্ট পরিচ্ছন্ন বিধানের উপর আসুন কোরআনের ভাষাই পরিষ্কার কোরআন নাজেল হয়েছে বিলিসান আরবি মুবিন পরিষ্কার ভাষায় ব্যর্থহীন ভাষায় ভোকাল যার মধ্যে কোন ঝাপসা কিছুই নেই আল্লাহ নবীর ভাষা পরিষ্কার আল্লাহ নবী বলেছেন পরিষ্কার ভাষায় কথা বলো সাফ ভাষায় কথা বলো কথার মধ্যে যেন কোনো প্যাচ না থাকে এত পেঁচা গোছা কিসের প্যাচ নষ্ট করার জন্যই তো আল্লাহ নবীর আগমন জাহিলিয়াতের প্যাচ ওই মাতবরের প্যাচ ওই উকিলের প্যাচ ওই বিচারের প্যাচ ওই প্রশাসনিক প্যাচ ওই রাজনৈতিক প্যাচ এই প্যাচগুলো শেষ করার জন্য কি ইসলাম ফ্রেশ মানুষ হও মোত্তাকে এবং পরহেজগার মানুষ হও কোরআন বলেছে পরিষ্কার হবে ইয়া আলিল্লা আমানু ওয়ালা কাওয়ামিনা বিল কিসত শুহাদা আনফুসিকুম আও আল والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما হে মোমিনার শোনো কোন কৌয়ামিনা বিল কিসত ন্যায় বিচারের ক্ষেত্রে দৃঢ় থাকবে কোন কৌয়ামিনা বিল কিসত ন্যায় বিচারের ক্ষেত্রে সুদৃঢ় থাকবে সোহাদা লিল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমরা সাক্ষী এই পৃথিবীতে কাফেররা করতে পারে মোশরেকেরা করতে পারে ইহুদি নাসাররা করতে পারে ও মুসলিম যারা তারা যা তা করতে পারে যেহেতু তাদের দিন নেই তুমি মুসলিম তুমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে সাক্ষ্য কুম তুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস মুগনা বিল মা'রুফ ওয়াতান হাউন আলিল মুনকার তোমরা হলে সারা পৃথিবীর উৎকৃষ্ট জাতি তাহলে তোমাদের মধ্যে প্যাচ কেন তোমাদের মধ্যে ভেজাল কেন তোমাদের মধ্যে অসততা কেন তোমাদের মধ্যে অনৈতিকতা কেন কেয়ামতের দিন তো তোমরা সকল উন্মতের উপর সাক্ষী দেবে এমনকি নবীদেরকেও বাঁচতে হবে তোমাদের সাক্ষীতে আমরা প্রচার করেছি এই ওয়াজ একদিন করেছি রাস্কার করছি আলিল্লাহ আলা যদি তোমার নিজের বিরুদ্ধেও হয় সত্য কথা বলবে এক মহিলা এসে আল্লাহ নবীকে বলছে আমার উপরে আপনি দণ্ডবিধি কার্যকর করেন হত্যা করা খুন করা এবং দণ্ড কার্যকর করা এক কথা নয় মাদক দ্রব্যের অপরাধে পথে পথে কয়েক সময় গেছেন এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত আইন নয় ইসলামিক আইনও নয় রাষ্ট্র আইনও নয় তবে মাদক দ্রব্য এবং মাদকরা নিয়ন্ত্রিত হোক কন্ট্রোলড হোক এটা আমরা জোরালো ভাবে দাবি জানাই কিন্তু যে প্রসঙ্গে হচ্ছে এটা আইন নয় ইসলামিক আইন নয় রাষ্ট্রীয় আইনও নয় ইসলামিক আইন অনুযায়ী ধরে এনে বায়তুল মোকারমের স্থানে ব্যত্রাঘাত করুন সব বাচ্চা কাচ্চা হলে সেটাকে চল্লিশ ব্যত্রাঘাত করুন আর যদি বয়স্ক হয় বারবার পান করে তাহলে তাকে আশি ব্যত্রাঘাত করুন আর যদি দেখেন যে খালি ধোকাই দিচ্ছে শুধু পান করেই যাচ্ছে তাকে ওপেনলি মৃত্যুদণ্ড দেন তিনটাই রয়েছে ইসলামিক বিধানে সেদিন আমাকে এক ছেলে ফোন করে বলছে ময়মন সিং চিনি না স্যার থানার থেকে যে আমাকে একটু বলা হচ্ছে মদ্যপায়ীদের ব্যাপারে তাদের কাছে অভিযোগ জানাতে এবং কিছু কিছু সন্ধান দিতে আমি দেব কিনা আমি যদি দিতে পারো সোয়াব হবে তবে দুইটা শর্ত আছে তুমি থানার দায়িত্বশীলকে বলবে আমি সন্ধান দিতে পারি তো দুইটা শর্ত অপরাধী হলে ছেড়ে দিতে পারবেন না আর তার লাশ যেন রাস্তায় পাওয়া না যায় আমার কারণে একটা লোক গেল অপরাধী তারপরে যদি কোনো কারণে আপনি ছেড়ে দেন কোন কারণে ছেড়ে দেয় তা আপনারা জানেন আমার বলার দরকার করে না কেমতের দিন এই দুই দায়িত্ব আমি নিতে পারবো না আমি সহযোগিতা করতে চাই কিন্তু আপনি ছেড়ে দেন আমি সহযোগিতা করতে চাই কিন্তু তার লাশ যদি রাস্তায় পাওয়া যায় এই দায় দায়িত্ব কেমতের দিন কে নেবে সম্মানিত উপস্থিতি أن تؤدوا الأمانة ও আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম এক মহিলা এসে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধ করেছি আমার উপর আপনি দণ্ড কার্যকর করেন শরীয়তের দণ্ডবিধি কায়েম করা পথে লাশ পড়ে থাকা কিংবা বিনা বিচারে ছেড়ে দেওয়া কোনটাই ইসলাম নয় কোনটাই নৈতিকতা নয় প্রত্যেকটাই অনৈতিকতা ইসলামের জন্য নীতি নৈতিকতার পথ খোলা রয়েছে নিজে এসে স্বীকার করছে আল্লাহ নবী বলে যায় মহিলা তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি জেনা করেছো তোমার মাথা ঠিক আছে পাগল হলেই তো শরীয়তে রয়েছে তুদ্রাউল হুদুদ বিশ্বভাত সামান্যতম সন্দেহ যদি উপস্থিত হয় দণ্ড কার্যকর করা যাবে না মৃত্যুদণ্ডের অপরাধী কোন রকম সন্দেহ আছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না ইসলাম যেরকম আইন বাস্তবায়নের কথা বলেছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ইসলাম বলেছে সন্দেহ সামান্য হলেও তাকে মৃত্যুদণ্ড দিও না তার জীবন যেন বেঁচে থাকে কিন্তু যখন মেয়ের ঘাত প্রমাণিত হয়ে যাবে বিভিন্নভাবে চেষ্টা করো তোমরা সে যদি দায় দায়িত্ব নিয়ে নেয় তাকে মৃত্যুদণ্ড দিও না তবে মৃত্যুদণ্ড মৌকুফ করা ইসলাম এটা আবার ইসলামের বিধান নয় মৃত্যুদণ্ড হলে তাকে দিতে হবে ইসলামিক আইন নিয়ে আমি কথা বলছি না আমি নীতি নৈতিকতা নিয়ে কথা বলছি আমরা তো শুধু মাসের লেজ নিয়েই কথা বলি কিন্তু পচন্ত মাছের মাথায় মাছের মাথা নিয়ে কথা বলতে আমরা সাহসও পাই না বলে টিকেও থাকতে পারি না কেননা মাছের লেজ নিয়ে আমাদের কথা বলতে হয় যেটা পচলেও যা না পচলেও যা সহজে পচে না কাজে আমি একটু মাছের মাছের মাথা নিয়ে একটু কথা বলছি আবার এমন ইশারা ইঙ্গিতে বলতে হয় যে ইশারা দুর্বোধ্য রহস্যপূর্ণ মানুষ ঠিক মতো বোঝেও না কেন ভয়ে ভীত হয়ে থাকে কিছু করারও নাই হিন্দু ধর্মের এক ঋষি নাকি ভগবানের কাছে প্রার্থনা করেছিল ভগবান করেছিলেন তার উল্টা পরে জিজ্ঞাসা করলেন ভগবানকে আমি বললাম এইটা করলা উল্টা ভগবান বলেছিল যে তোমার সমাস আর কারক বিভক্তি বুঝতে আমার সমস্যা হয়েছে কেন কারক বিভক্তির মধ্যে যেরকম অপাদানের অধিকার আছে অধিকরণ অধিকার আছে অপাদানে চলে যাবে অধিকরণে ঢুকবে আর সমাসের মধ্যে তো প্যাস মেলা আর ওইভাবে যদি ঋষি প্রার্থনা করে সেটা নাকি ভগবানেও বোঝে না সিদ্ধান্ত হয়ে যায় উল্টা সময় তো উপস্থিতি ইশারা ইঙ্গিত বড়ই মারাত্মক বিষয় আমি তখন ঢাকা আলী মাদ্রাসায় পড়ি অর্থনৈতিক সংকট খুব মারাত্মক সাত ভাই বোন একবারে বড় হয়ে গেছে নিজেদেরই টানাটেন আলিয়া মাদ্রাসা এখন তো বোর্ড হয়ে অনেক কিছু হয়ে গেছে বড় বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে তখন সামনে একটা এই হাঁচা পুকুর ছিল ওইখানে সন্ধ্যার সময় বেরিয়ে একটু নৈসর্গিক জিনিসটা উপলব্ধি করতে চেষ্টা করতাম গ্রামকে স্মরণ করতাম এক ফকির সন্ধ্যার সময় ঘুরছি গাছতলা একটা আধা মরা ফকির কয়েকটা দাড়ি মাত্র এখানে হা করে আছে হাত দেখতে ইশারা করছে দেখতে আমার মনে হয় যে জিন বোধহয় এরকমই হবে একটু ভয়ও পাচ্ছি আবার কাছেও গেলাম যে কি কথা বলতে পারে না খালি হাতটা মুখের মধ্যে এরকম করছে পকেটে একটা কি তখন চাইরা নাই পরাটা পাওয়া যেত রুটি পাওয়া যেত আমি মনে করলাম যে আর বোধহয় খুব ক্ষুধা লেগেছে একটা টাকা পকেটে ছিল ওইটা দিয়ে চলে আসলাম ফকির খালি হাত লড়াইতেছে এইভাবে আমি বুঝলাম না ও কি বলছে পরের দিন গিয়ে আর ওই ফকিরকে পাইনি এখন যখন চিন্তা করে মনে বড়ই কষ্ট হয় যে ফকির একটু উঠে যে ওই পয়সাটা দিয়ে রুটি কিনে খাওয়ার সাধ্য নাই টাকা দেওয়ার পরে সে বলে আমি টাকা দিয়ে কি করবো আমি তো উঠতে পারি না কিন্তু সে তো ওটা বুঝাইতে পারে না তুমি যদি আমাকে একটু রুটি একটু পানি এনে দিতে পারতাম তাহলে আমি খেয়ে বাঁচতে পারতাম এই ছিল ফকিরের ইশারা কিন্তু আমি তো বুঝতে পারি না এখনো মনে হলে রাত্রে যখন চিন্তা করি বড়ই কষ্ট হয় যে ফকিরের ইশারা যদি আমি বুঝতে পারতাম একটা রুটি একটু পানি দিয়ে আসতাম হয়তোবা টাকাটা হাতে নিয়েও মারা গেছে পানি এবং রুটি খেতে পারেন ইশারা বড় সমস্যা বোঝা তাদের ইসলামের ভাষা পরিষ্কার পরিচ্ছন্ন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম যদি তোমার নিজের বিরুদ্ধেও হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে মহিলা তুমি যে জেনার কথা বলছো তুমি স্বেচ্ছায় করেছো না ঘুমন্ত অবস্থায় বা অপ্রস্তুত অবস্থায় ঘুমন্ত অবস্থায় কেউ জেনা করে গেছে বলে না আমি জাগ্রতই ছিলাম যে জোর করে কেউ জেনা করেছে এমন হয়েছে কিনা না রাসুল্লাহ সেটাও ঘটে নাই যখন তোমার এই কাণ্ড করেছে তুমি সুস্থ ছিলা কিনা তোমার ব্রেন পরিষ্কার ছিল কিনা না আয়া রাসুল্লাহ আমি পরিষ্কার বেনে স্বেচ্ছায় সব সজ্ঞানে পরিষ্কারভাবে জানা করেছি আল্লাহ নবী যত পথ খুলে দিতে চান মহিলা ততই নিজেকে জড়িত করে ফেলে আল্লাহ নবী চাচ্ছেন ও নিজ দায়িত্বে চলে গিয়ে তবা করুক উনিশ দায়িত্ব নিয়ে নেক যে আমি অন্যায় করেছি আমি পাগল ছিলাম আমি ভুল করেছি আমি ভুলে হয়েছে জবরদস্তি করে কেউ করেছে নিজে দায়িত্ব নিয়ে চলে যাক আল্লাহর কাছে তবা করুক আল্লাহ মাফ করে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ নবী যত পথ খুলে দিচ্ছেন মহিলা ততই নিজেকে পেঁচিয়ে দিচ্ছে এখন আর যখন সব পথ বন্ধ আল্লাহ নবী বললেন এখন আর উপর হক কায়েম করো মহিলা বলে আমার পেটে তো বাচ্চা বাচ্চা নিরপরাধ জেনার বাচ্চা নিরপরাধ ওই মতেও করতে পারবে কোনো সমস্যা নেই যদি ফেকার কেতাবে অনেক কথাই রয়ে গেছে ওর তো কোনো দোষ নেই ও দোষ এখন এই মহিলার উপরে যে দণ্ডবিধি কায়েম করা হয় নির্দোষ নিষ্পাপ বাচ্চাটা পেটের মধ্যে মারা যাবে আল্লাহ মেয়ে বললেন যে বাচ্চা প্রসবের পরে আসো বাচ্চা প্রসব হলো মহিলা আবার এসে হাজির হ্যাঁ রসুল্লাহ বাচ্চা প্রসব হয়েছে যে তোমার বাচ্চা তো দুগ্ধ পোষ্য এখন যদি তোমার উপর আইন কার্যকর করা হয় বাচ্চা তো না খেয়ে মারা যাবে নিষ্পাপ না বাচ্চা যখন খাদ্য খায় তখন তুমি এসো দুই বছর পরে কথার কথা আর কি মহিলা এসেছে আসার পরে হচ্ছে আরসুল্লাহ আমার উপর দণ্ড কায়েম করুন কেননা আমার বাচ্চা এখন রুটি খায় আল্লাহ নবী একটু খাদ্য দিয়ে দেখলেন হ্যাঁ বাচ্চা খাওয়া শুরু করেছে আল্লাহ নবী থেকে বললেন এখন তুমি এর উপর দণ্ড কায়েম করো তারপরেও আমাদের চিন্তাবিদরা বলবেন পথে ঘাটে মানুষ হত্যা করবেন বেআইনি বিচারের নামে প্রহসন সারা পৃথিবীতে চলছে বোমা মেরে লক্ষ লক্ষ মানুষ মারবেন বোমা মেরে মানুষ মেরেছেন প্রথম যুদ্ধে কয়েক কোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি লক্ষ লক্ষ মানুষ মেরেছেন ভিয়েতনাম যুদ্ধে চল্লিশ লক্ষ মানুষ মেরেছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের সরম হয় না আর ইসলামের বিরুদ্ধে আপনারা প্রশ্ন তোলেন ইসলাম নাকি বড়ই নির্মম দেখুন বিচারিক প্রক্রিয়া সাহাবিদিকে বললেন যে এর উপর এখন দণ্ড কায়েম করো মহিলার উপর দণ্ড কায়েম করা হলো মহিলা উঠে পালানোর চেষ্টা করেছিল তখন তার উপায় নেই একজন তাকে গালি দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়ে বললেন এ শোনো কাত্তাবাত তাওবাতান এই মহিলা এমন তওবা করেছে লাউ আলা আহলিল মদিনা লাকাফাতহুম এমন তওবা করেছে তার তওবা যদি গোটা মদিনার সকলের মধ্যে বন্টন করে দেওয়া হতো সবার জন্য সে এক তবাই যথেষ্ট হতো ব্যাপার সহজ না এটা হলো নীতি নৈতিকতা আদর্শবোধ আল্লাহর ভয় বিচারক যথাসম্ভব চেষ্টা করবেন সত্য পর্যন্ত পৌঁছে কিসের উকিল কিসের মুক্ত তাকওয়া যদি গঠিত না হয় নীতি নৈতিকতার যদি কিছু না হয় তাহলে আপনি বিচার ব্যবস্থার নামে একটা কিছু দাঁড় করে রাখবেন প্রশাসনের নামে একটা কিছু দাঁড় করে রাখবেন রাজনীতির নামে একটা কিছু আনুষ্ঠানিকতা করবেন এতে কি জাতি গঠিত হবে সম্ভবপ্রত নয় আকুল কলেজ ওই আয়াতের এই এখন ওলা আনফুসিকুম আমিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন যদি তোমার পিতামাতাও হয় এবং নিকট আত্মীয় হয় তারপরেও না তখন তো রাজনৈতিক দল ছিল না থাকলে হয়তো বা এটাও নাজিল হতো কথার কথা নাজিল হতো না যেটা আল্লাহর কাছে লৌহ মাহফুজে রয়ে গেছে হয়তো হতো যদি তোমার দলের লোক হয় এই ব্যাখ্যা আমরা যেতে পারি ওলা আনফুসিকুম আমিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন যদি তোমার নিজের বিরুদ্ধেও হয় যদি তোমার পিতামাতাও হয় নিকট আত্মীয় হয় তার মানে দলের লোকগুলো বাদ যাবে নাকি প্রশ্নই ওঠে না ভালোভাবে শোনার চেষ্টা করুন এগুলা কিছুই নয় এগুলা কিছুই নয় একজন মমিনের কাছে ইমানদারের কাছে মোত্তাকি পরহেজগারের কাছে ন্যাশন বিল্ডিং এত সহজে হয় না নবী সাল্লাহ আলিয়াল্লামের লেগেছিল তেইশ বছর সেই যুগের জাহিলিয়ার থেকে মানুষকে মুক্ত করে মানুষ বানানোর জন্য আর এখন একবিংশ শতাব্দীর এই জাহিলিয়ার থেকে যদি মানুষকে মুক্ত করতে চান অত সহজ নয় বহুত প্রচেষ্টার প্রয়োজন বহুত ধৈর্যের প্রয়োজন বহুত কার্যক্রমের প্রয়োজন الوالدين والأقربين ধনী হোক বা গরিব হোক কোনো কথা নেই কতগুলা কথা মনে রাখবেন যদি তোমার নিজের বিরুদ্ধে হয় তোমার বাবা মার বিরুদ্ধে হয় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে ধনী হোক বা গরিব হোক এটা কিন্তু কোরআনের আয়াত এটা আমার নিজস্ব বক্তব্য নিজস্ব ভাষণ নয় ফাল্লাহ আউলা বিহিমা আল্লাহই তাদের জন্য যথেষ্ট বিচার হতে পারে আর যখন বিচার করবে ফলা তাত্তাবে ওল হাওয়া আন্তা দিলু ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো তোমরা হাওয়া প্রবৃত্তির অনুসরণ করবে না নিজের মন যা চায় সেদিকে নয় ব্যবস্থাপনা পরিষ্কার এবং সাফ সাফ রয়েছে দুইটি আয়াতের শেষে রয়েছে আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ সব কিছুরই খবর রাখেন পরিষ্কার বিধান আমাদের সামনে রয়েছে তো উপস্থিতি হাদিসে এসেছে আমানত উঠে যাবে ন্যায়বোধ উঠে যাবে নৈতিকতা উঠে যাবে কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরেছি কথার আমানতের কথা কাজের আমানতের কথা রাষ্ট্র আমানতের কথা প্রশাসনিক আমানতের ক্ষেত্রে শাইখুল ইসলাম নেতাইমা উপস্থিত করেছেন আর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ের মধ্যে হাকিম থেকে একটা রওয়ায়ত এনেছেন তিনি যে দুইটা দিক আছে ফাইন্না খায়রা মান ইস্তাজার তাল কাবিউল আমিন এই আয়াত থেকে তিনি দলিল দিয়েছেন যারাই রাষ্ট্র পরিচালনা করবেন যারা নীতি আদর্শের হবেন ধারক এবং বাহক হবেন একটা জাতির মূলত প্রশাসনিক কর্মকর্তা এবং বিচারিক কর্মকর্তা হবেন তাদের মধ্যে দুইটা যোগ্যতা থাকতে হবে একটা হল কবি আর একটা হল আমিন কবি মানে হলো শক্তি দৈহিক শক্তি আছে নৈতিক শক্তি আছে মানসিক শক্তি আছে দ্বন্দ্বের শক্তি আছে এই হলো কবি এই সব শক্তি আছে আবার আমানতদারিতা নাই সেটা ভুল পথে ব্যবহার হবে বিরোধীদের বিরুদ্ধেই ব্যবহার হবে দুইটা একসাথে হতে হবে আপনার মধ্যে শক্তি আছে সামর্থ্য আছে বল আছে কিন্তু তার সাথে আমানত আছে নীতি আছে নৈতিকতা আছে আদর্শ আছে চরিত্র আছে দুটো যদি একসাথে হয় শেখুল ইসলাম তাই বলেন সেটা হলো একটা ভালো কল্যাণকর রাষ্ট্র দুটির কোনটাই যদি না থাকে সেটা একটা জাহিলিয়াতের সমাজ একটা কেয়ামত আর দুটির একটি যদি না থাকে তাহলে গোটা দেশ এবং জাতি ধ্বংস হবে সবল আমানতদার আছে আমাদের আলেমদের মতো আমানতদার আছে নীতি নৈতিকতা আছে আদর্শবোধ আছে কিন্তু মসজিদ করতে গেলে তো হুজুররা পারবে না লাগবে মোতাওয়াল্লি সাহেবের যার জেনে মুক্তি ধরে কমান্ডার আবার তার পকেটে পিস্তল শক্তি লাগবে শক্তি নাই আমানত আছে আমানতের এসে শক্তি নাই কোনটাই কাজে লাগবে না না ঠিক আমাদের হুজুররাও কাজে লাগতেছে না কেন শক্তি নাই শক্তিশালীরা কাজে লাগতেছেন না কেন আমানত নাই আশা করি বিষয়টা পরিষ্কার আপনাদের সামনে কিছু নতুন কথা বলবো বলেছিলাম আজকে ডক্টর মুজাফফরের বক্তব্যের খেয়েই ধরে আমার হাতে যদি শক্তি সাহস না থাকে আমানত কাজে লাগবে না আমি খাটাবো কিভাবে শক্তি তো নেই আমার আর আপনার হাতে শক্তি আছে বল আছে আপনার হাতে আমানত নাই ন্যায়বোধ নেই নৈতিকতা নেই আপনি ভুল পথে কাজে লাগাবেন চির জীবন এটা হাদিস এসেছে যে যার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে প্রশাসনিক ক্ষমতা থাকে সে যদি পারতপক্ষে উৎকৃষ্ট লোকটাকে বাদ দিয়ে তার চেতে সামান্যতম নিচু মানের লোক নিয়োগ দেয় ফাঁকা খান আল্লাহ রাসুলা এটা আল্লাহ নবীর হাদিস সে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো সে রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করল আপনার মনে কোন তুমি কি বলছো হ্যাঁ বলছি আমি বলছি গত দুই সপ্তাহের ঘটনা বলিকে সামনে নেই আপনাদের সামনে শরীয়তের কিছু কথাবার্তা কোরআন হাদিসের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আলেমেরা বিশাল সম্মেলনে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত তাদের হাতে শক্তি আছে তাদের হাতে ক্ষমতা আছে তাদের হাতে দায় দায়িত্ব আছে তাদের হাতে পাওয়ার আছে তাদের হাতে ফোর্স আছে সব আছে বাকি যা সেটা না আমি কথা বলেছি ওটা আইন বাঁচিয়ে আমাকে কথা বলতে হবে দ্বিতীয়ত হুজুর সাহেবরা জড়ো হয়েছেন হাজার হাজার সম্ভবত পনেরো লক্ষ আলেমান আমার ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন তাদের হাতে হয়তো আমানত আছে আছে দিনদারি আছে পরহেজগারি আছে নীতি আছে আদর্শ আছে চরিত্র আছে কিন্তু পাওয়ার ক্ষমতা নাথিং তবে ভালো মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলমিনকে সারা কাউকে ভয় করি না তিনি আমাকে বহুবার বাঁচিয়েছেন বাঁচাবেন ভালো কথা বলেছেন আবার আলেমেরাও কিছু অতিরিক্ত অতিরঞ্জন বলেছেন তবে মুফতি শফি সাহেবের ভাষণ যেটা কঠিত ভাষণ সেটা অত্যন্ত দৃঢ় সুস্পষ্ট যে আমি আমার নীতি আদর্শতে এক ইঞ্চু সরিনি স্বাগত জানাই হয়তো বা কিছু আমিন রফলেদের মাসালা নিয়ে কিছু কথা মাঠে আছে হয়তো বা তেতুল প্রসঙ্গ আগের যুগের হুজুরা ওয়াজ করে সেই প্রসঙ্গে কিছু বলে ফেলেছেন সেগুলো আমরা ধরবো না মানে বৃহত্তর জাতীয় মঞ্চে ওগুলা নিয়ে আসা যায় না তবে তার কথিত বক্তব্য ছিল অত্যন্ত দৃঢ় এবং অত্যন্ত সাহসিকতাপূর্ণ যে আমি আমার নীতির উপরে অটল রয়েছে এবং তাদের যে ইসলামিক দাবি দেওয়া তার সাথে আমরা তিন কোটি আহলেদিস একমত কিন্তু তাদের পলিসির সাথে আমরা একমত নই তাদের প্রশাসনিক নীতির সাথে আমরা একমত নই যদি কোথাও ব্যয়নি কিছু ঘটে যায় সে দায় দায়িত্ব আমরা নিতে পারবো না কিন্তু নৈতিকভাবে আমরা ইসলামের পক্ষে একমত এখন যদি এই প্রশাসনিক শক্তি এবং আলেমদের শক্তি যদি সমন্বিত হয়ে যায় দেশের জন্য সেটা হবে সোনায় সোহাগ আমি কোথাও বুঝাতে পারছি প্রশাসনিক শক্তি রাজনৈতিক শক্তি এবং ইসলামিক এবং আলেমদের শক্তি দুটো যদি সমন্বিত হয়ে যায় সেটা হবে সোনায় সহায় এবং শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা সেটার জন্য অপেক্ষা করছি এই ভূখণ্ডটুকু ব্রিটিশ ভারতের কাছ থেকে স্বাধীন করে নিয়ে আসা কি কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি করে আশা করি সেদিকে এগিয়ে যেতে হবে তবে আমি সংবিধানে খুঁজে খুঁজে দেখলাম যে একটাই ছিল সেটা আমি খুঁজে পেলাম না সেটা হলো যে the absolute trust in the Almighty Allah shall be the basis of all actions. আল্লাহর উপর অবিচল আস্থাই হবে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের মূল ভিত্তি এটা দুই হাজার ছয় সালের সংবিধান ওই সময় প্রিন্টের যে সেটা দেখেছিলাম এগারো সালে আমি সেটা দেখতে পাচ্ছি না আশা করি এটার ব্যবহারে কোনো সাম্প্রদায়িকতা নেই উপরালার উপরে হিন্দু বিশ্বাস করে খ্রিস্টানও বিশ্বাস করে মুসলমানও বিশ্বাস করে এই শুধু বিশ্বাস তোর ব্যাপারে সকল ধর্ম একমত আশা করি বাকি যা আছে বিসমিল্লাহ রহমান রাহিম যা ঢুকানো আছে এবং তার রাষ্ট্রীয় ধর্মে ইসলাম যা কিছু আছে যেটা আমি বলেছি ঘটনা বহুল দিয়ে নিয়ে আমি সামান্য কথা বলবো এখানে মসজিদ ছিল না কারো কোনো গুণা নাই কিন্তু মসজিদ হয়েছে এখন যদি এটা ভাঙতে আসে কেউ সেটা কুপুরী সংবিধানে ইসলামের পক্ষে যা কেউ ছিল না তা নিয়ে কথা নেই যদি একবার স্থাপিত হয়ে থাকে সেটা সরিয়ে দাও পুকুরি আপনার মাসালাটা জানেন না বুঝেন না ঠিক মতো সেই জন্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যা একবার হয়ে গেছে ইসলামের পক্ষে সেখানে আর হাত দেওয়া যাবে না তবে নৈতিকতার প্রশ্ন এখানেও রয়ে গেছে নৈতিকতার প্রশ্ন রয়ে গেছে সংবিধানটাকে এতভাবে কাটা হয়েছে এতভাবে ছিঁড়া হয়েছে একেবারে ইঁদুর কাটা করেছে যার যার স্বার্থে বাহাত্তরের পর থেকে যতবার বাহাত্তর এই পর্যন্ত আমার যতটুকু বারবার দেখা হয়েছে এই দিয়ে দেশ চালানো হয় দিয়ে রাষ্ট্র চালানো হয় এতে আইন বিভাগ চলে এতে বিচার বিভাগ চলে এতে শাসন বিভাগ চলে এদেশে আর্মিরা চলে তা দিয়ে চলে সেক্রেটারি সচিবালয় সেখান থেকে যদি শুধু পেঁচাপেচি কথা বলতে হয় ছাপ্পন্ন এবং সাতান্ন ধারায় যে পর্যন্ত যে পেঁচানো হয়েছে এটা হইলে না হইলে ওইটা সেইটা সংবিধানের গুরু ডক্টর কামাল হোসেনের মাথায় উঠলে ধরবে না এখন এই বয়সে আমি যা বুঝেছি আর মধ্যে এত প্যাচ যে সে প্যাচেন সবাই পড়ে যাবেন গোটা জাতি সে প্যাচে পড়ে যাবে সেই প্যাচের হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই আমার তো মনে পড়ে যায় সে ইমাম আবু হানিফ পরবর্তী যুগের হানাফি ফকি ভাইরা নিজেদের ফেকার কেতাবে এত প্যাচ পেঁচিয়েছেন যে ইমাম আবু হানিফের সাধ্য ছিল না যে সেটা সেই প্যাচ বুঝবেন একটা প্যাচের কথা বলি আপনাদেরকে চারজন স্ত্রী আছে একজনের আলাস পাওয়ার নাজায়ের লেখক ইবনু নুজাইম লিখেছেন তাকে বলে মুফতি সাকালাইন জিন এবং ইনসান উভয়েরই মুফতি তিনি তার আল্লাহ নাজায়ের মধ্যে একটা মাসআলা উল্লেখ করেছেন মাসালার একজনের চারজন স্ত্রী আর মোহাম্মদ তাদেরকে বললেন কুল্লু ইমরাতেন মাল্লামু জামিআহা ফি হাদিহি লাইলা ফালউখরায়াত তাওয়ালে চারজন স্ত্রী আছে বলল তাদেরকে যে প্রত্যেক স্ত্রী যার সাথে আজকে আমি মিলন না করব অপরগুলা তালাক কার কয় তালাক হবে এত পেচান পেঁচিয়েছেন পরবর্তী যুগের ফোকাহাগন যে সেই প্যাচের কবল থেকে জাতি উদ্ধার পায়নি অনৈতিকতার প্যাচ এত করা হয়েছে ফেকার কেতাবগুলাতে পরবর্তীতে জাকাত দিবেন না এখন বুদ্ধি কি বুদ্ধি হলো মালের উপর তো এক বছর যেতে হবে তারপরে জাকাত দেবেন এগারো মাস আঠাশ দিনের দিন স্বামী স্ত্রীকে সব মাল হেবা করে দেবে স্বামী জাকাতের হাত থেকে বেঁচে গেল আবার এগারো মাস আঠাশ দিন পাড়ি দিলে স্ত্রী আবার স্বামীকে উল্টা হেবা করে দেবে কেয়ামত পর্যন্ত মালের উপরটা বছর ঘুরবে আর জাকাতও দিতে হবে না এটা না বলে কেতাবল হেয়াল আমি বলি কেতাবল শিয়াল মানে ধূর্ততার অধ্যায় আছে একটা ব্যাপারকে কেতাবে ধূর্ততা এবং প্রবঞ্চনা এবং প্রতারণার নিজস্ব একটা অধ্যায় রয়েছে আর ফোকা হারাই তো রাষ্ট্র চালাইতে লাগে সেই ব্যাধি আগের যুগের ইসলামিক রেশন তারা হয়তো ভুল করেছে অন্যায় করেছে প্রচুর রাষ্ট্রে মাসালা মাসালা ফোকা হারাই চালাইতেন কাজে এই পেঁয়াজগোজ তাদের মধ্যে কম ছিল না ভাই আজকাল রাজনীতিবিদদেরকে এবং বিচার বিভাগ আইন বিভাগকে আর কতটা দোষ দিব যেহেতু যে যেখানে কা তৈল হ্যাঁ উসিখানে কা খোল হ্যাঁ একই জায়গা থেকে বেরিয়ে আসা সম্মানিত বুঝতে এটা কেমন হয় নিপাতনে সিদ্ধ আসলে সিদ্ধ না আসলে বৈধ নয় পেঁচে পেঁচে বৈধ পার্লামেন্টে পাশ হয়েছে তিন ভাগের দুই ভাগের যদি কোনো কিছুর ব্যাপারে রায় দেয় সেটা পরিবর্তন হবে সেটা আইনত সিদ্ধ নৈতিকভাবে অসিদ্ধ আইনত সিদ্ধ নৈতিকভাবে মোরাল ভাবে সম্পূর্ণ অশুদ্ধ সেটা জাতি ধ্বংস করবে যুবকদের কাছে মেসেজ কি ছাত্রদের কাছে মেসেজ কি শিক্ষকদের কাছে মেসেজ কি বার্তা কি আপনারা তো সংবিধান সংশোধন করেন বুঝলাম তিন ভাগের দুই ভাগ মেজরিটি নিয়ে পাশ করলেন বুঝলাম তো শুদ্ধ বুঝলাম কিন্তু জাতির কাছে মেসেজ কি প্রতারণা বৈধ স্বার্থপরতা বৈধ এবং প্রতিপক্ষকে ঘায়েল করা বৈধ যেখানে যারা পারো তারা পেঁচে পেঁচে নিজেদের স্বার্থ উদ্ধার করো এই বার্তাতে কিনা জাতির কাছে এটাকে বলে নিপাতনে সিদ্ধ পেঁচায় কোচায় অনৈতিক মরাল যাই হোক না কেন সেটাকে বৈধতার পর্যায়ে গেল কিন্তু জাতি ধ্বংস যুবক সমাজ ধ্বংস শিক্ষিত সমাজ ধ্বংস সমাজ ধ্বংস করেছেন আইনত সিদ্ধ কিন্তু অনৈতিকতার যে বার্তা সারা দেশে ছড়িয়ে দিলেন সেটা দায় দায়িত্ব কে নেবে জাতি নেও তো মূলত আপনারা ভাবেন না আপনারা হবেন মূলত ক্ষমতা নিয়ে ক্ষমতায় কিভাবে থাকা যাবে ক্ষমতায় কিভাবে ঢোকা যাবে মিশরের কবি আহমদ বেগ সাউকে বলেছেন ইন্নামাল উমামু বিল হোম ফাইনহুম যাহাবাত হোম দাহাবু জাতি গঠিত হয় নৈতিকতা দিয়ে উন্নত আদর্শ দিয়ে চরিত্র দিয়ে তাকওয়ার ভিত্তির উপরে যদি সেইটাই দূর করে দেন তাহলে কি হবে নির্বাচন কমিশনের ভাষণও শুনেছি পরিষ্কার পরিচ্ছন্ন তবে খুবই দুর্বল ভাষণ এ যাবৎকাল পর্যন্ত আমি যত ভাষণ শুনেছি তার মধ্যে ভাষণ হয়েছে সবচেয়ে দুর্বল আরো বলিষ্ঠ আরো স্ট্রং ভাষণ হওয়া দরকার ছিল বলবে মসজিদের মতো তুমি এগুলো বলছো কেন যে নির্বাচন কমিশন নতুন কিছু নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তাদেরকে দিয়ে ইশারা একদিন দিয়েছেন আজকে আবার বলি মাত্র সাত থেকে আট জন বেঁচে ছিলেন যাদেরকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাজিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাজিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আওফ এইরকম ছয়জন আর ওনার ভগ্নিপতি একজন এই সাতজন ছিলেন আল্লাহ তখন বেঁচে ছিলেন বাকি তিনজন মারা গেছেন দশ জনের যে সাতজনকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন অমর রাজিল্লাহ তালানু তার মৃত্যু সজ্জায় বলে গেলেন যে আমি কাউকে নিয়োগ দিয়ে যাব না এই ছয় জনকে আমি দিয়ে গেলাম যেহেতু একজন আমার ভগ্নিপতি নিকট আত্মীয় আমি তাকে পরামর্শ সবাই নেব না কমিশন ঢুকতেই দেব না সে বাহিরে সবাই এসে বললেন আপনার ছেলে এমনি ওমর যে বউ তালাক দিতে জানে না আবার কিসের নেতা হবে কোন এক যুগে বউ তালাক দিতে ভুল করেছিলেন এমনি অমর রাজিয়াল্লাহ তালানো ঋতুবতী হায়জ অবস্থায় বউ তালাক দিয়েছিলেন জনগণের সম্মুখে নিজের পুত্রকে বোল্ড আউট করে দিয়ে গেলেন নো এখন চিন্তাও করো না আর নিজের ভগ্নিপতিকে জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তাকে আউট করে দিয়ে গেলেন ছয় জনের কমিশন তারা সবাই নিজেদেরকে উচ্চ করতে করতে থাকলেন ওসমান এবং আলী ওসমান রাজে লতালার পক্ষে মতামত নেওয়ার পরে দেখা গেল যে বেশি তাকেই তিনি হয়ে গেলেন সম্মানিত ভাই কাজে এটা ছোটখাটো কোনো দায়িত্ব নয় এটা বিশাল আমানত আল্লাহ খালিফা অমর দিয়েছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদেরকে দায়িত্ব দিয়েছিলেন আপনাদেরকে দায়িত্ব পালন করতে ওই আখেরাতের কথা চিন্তা করে দেশের সবচেয়ে সবচেয়ে আমানতদার সবচেয়ে গুণ সম্পন্ন সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন যারা তারাই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন কারণ এটা একটা জাতীয় আমানত শিখতে হবে ওইখান থেকে তো ভাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করে নিয়ে আসছি রাস্তাগুলোতে যাবেন দেখবেন যে বিশাল একটা কুত্তা যেন শুয়ে আছে ঢাকার কুত্তা ঢাকার কুত্তার চামড়া থাকে না শত শত মাইল একটা ঢাকার কুত্তা চামড়া ছাড়া কুত্তা শুয়ে আছে তার মানে এক দুই বছর পরে রাস্তাতে সব চামড়া উঠে গেছে ঢাকার কুত্তা করেছে কে বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশের কুলি মজুর চুরি করে না লম্বা কথা বলেছিলেন তার ভাষণে কিছু একটু তাহলে এই রাস্তার দায়দের তো কার কারা করে তারা কি কুলি তারা মজুর তারা অশিক্ষিত দায় দায়িত্ব পালন করে যোগান কে দেয় তাহলে কারা দুর্নীতির সাথে জড়িত অনৈকিতের সাথে জড়িত ডিএমজি কমিশনার সাহেব বললেন নব্বই মানুষ আইন মানে না ওরা আমাদের চোখ খুলে দিয়েছে চোখ তো জন্মের দুই তিন দিন পরেই আপনাদের খুলেছে শিক্ষা জীবনে চোখ খুলেছে চাকরি জীবনে চোখ খুলেছে বহু দায় দায়িত্ব পালন করে এসেছেন বহু বিচক্ষণ জ্ঞানী মানুষ আপনারা আর ছাত্ররা আপনাদের চোখ খুলবে এই চোখ জীবনেও খুলবে না কেন রন্ধ্রে রন্ধ্রে যে নৈতিকতা নিপাতনে সিদ্ধ করে যে নৈতিকতার সকল জায়গায় অনৈতিকতা রয়েছে সেখান থেকে ফিরে আসবেন কিভাবে যদি জাতীয় পর্যায়ে নৈতিকতার আন্দোলন শুরু না হয় সর্ব জায়গায় সর্বক্ষেত্রে এটা ইসলামী শিখিয়েছে আসুন সেই নৈতিকতার সংগ্রাম করে আসুন সেই আদর্শের সংগ্রাম করে আসুন সেই কয়ার সংগ্রাম করে আসুন সেই জাতি গঠনের সংগ্রাম করে বাকিগুলো অটোমেটিক ঠিক হবে আর ওই জায়গায় ভুল রেখে আপনি কূপের মধ্যে পড়েছে মরা ইঁদুর আর কূপের মধ্যে পড়েছে একটা মরা কুত্তা আপনি খালি পানি তুলতেছেন আর পানি তুলতেছেন মরা কুত্তা তো আগে সরাইতে হবে তারপরে পানি একাই পরিষ্কার হবে সর্বত্র যদি অনৈতিকতার মরা কুত্তা রাইখা যতই আপনি বন্দুক চালান যতই অ্যারেস্ট করেন যতই এই করেন কিছুই হবে না ওই পানি পচতেই থাকবে আর পচতেই থাকবে আল্লাহ পাক আমাদেরকে আসল জিনিসটা বোঝার তৌফিক দান করুন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله সম্মানিত ভাই من بنى لله مسجدا بنى الله له بيتا بنى الله له بيتا في الجنه এত পরিষ্কার কথা আর কোথাও নেই মসজিদ যে বানাবে তার সোজা জান্নাত যতটুকু বানাবেন অতটুকু জান্নাতে পাবেন এই ভাব আছে মিসলাহু বিল জান্নাত এটা আরেকটা জিনিস ভুল করেন অনেকেই জাকাতের পয়সা মসজিদে দেন জাকাত মসজিদে দেওয়া যাবে না জাকাত দিতে যাবেন কেন আর ভাইরে শিখদের স্বর্ণ মন্দির খালি সোনা দিয়েই বানাইছে আর এই মাজার কবরের মধ্যে কোটি কোটি আছে কি কি বানায় আর এই তৌহিদের মসজিদ সুন্নতের মসজিদ যেখান থেকে সোজা সরল কোরআন কথা হয় সারা পৃথিবীতে ছড়ে যাচ্ছে এখানে শুধু এই তো কোনা এখানকার যে সালাদটা সেটা ইনশাআল্লাহ কোরআন ও অনুযায়ী সঠিক এমন সাহি সালাদ এত কান্নাকাটি করতে পারবো না রাস্তা দিয়ে আমার মাঝে মধ্যে রাগ উঠে যায় জন্য আগেই বলেছিলাম যে আমরা কিন্তু সেই মুঘল বংশের ফকির তিন রুটি উপর গোস্ত কোন হে আল্লাহর দোস্ত মুঘলরা ফকির হওয়ার পরেও দিল্লিতে ভিক্ষা করত তিন রুটি তার উপরে গোস্ত দিতে হবে কে আছো আল্লাহর দোস্ত সে দান করো তারপরে এক মুষ্টি দানের ফজিলত আছে সেটা বিস্তারিত আছে যে যা পাবেন দ্রুত দেন বড় যারা দানশীল আছেন ধনী আছেন বড় বড় অ্যামাউন্ট দেন বড় বড় ফান্ড দেন যাতে দ্রুত গতিতে জায়গাটা কেনা হয়ে যায় এবং মসজিদটা হয়ে যায় এবাদ আল্লাহ রাহেমকুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر